হাদিস থেকে লেখক উল্লেখ করেছেন আর তারপরে তেয়ামের বিধান তেয়ামের মাসাইল ইত্যাদি বর্ণনা করেছেন আজকে তেয়ামম সম্পর্কে বিস্তারিত আর তেয়াম্মম ও লোগাতান আল কাসদু তেয়াম্মমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা তেয়াম্মম মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য করা আল্লাহ পাক কোরআন এনে বলেছেন ওয়ালা তায়াম্মামুল মিনহু তুনফিকুন তোমরা নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করিও না খরচ করার জন্য ব্যয় করার জন্য অর্থাৎ দান খেরাতের ক্ষেত্রে যেটা নিকৃষ্ট বস্তু হ্যাঁ তুচ্ছ সেটা দান করার উদ্দেশ্য করিও না বরং ওটা দান করার চেষ্টা করিও এখান তেমন মানে উদ্দেশ্য করা এটা হচ্ছে শাব্দিক অর্থ আর ইস্তেলাহান মানে ইসলামের পরিভাষায় তেমের অর্থ মানে সংজ্ঞা যখন পরিভাষা বলা হবে তখন সংজ্ঞা তারিফ আরবিতে তারিফ বলে মানে কাকে বলে সহজ ভাষায় তেমন কাকে বলে কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে তেমন সঙ্গে আর আত্মাবদুল্লাহ আজাল মহান আল্লাহর এবাদত করা মহান আল্লাহর এবাদত করা তেমন হচ্ছে একটি এবাদত কিসের মাধ্যমে বেমাসহিল ওয়াজহে ওয়াল কাফাই মুখমণ্ডল এবং দুই হাত মাসে করার মাধ্যমে বিশ্বাইদ তৈয়ব পবিত্র মাটি দ্বারা তিন নম্বর আলা ওয়াজহেন মকসুসিন বেশ পদ্ধতিতে বিশেষ তরিকা কয়টি কথা বলা হলো চারটি আল্লাহর ইবাদত করবেন আপনি এই কাজটির মাধ্যমে তেমনটি আপনার ইবাদত যেমন নামাজ আপনার ইবাদত এরকম অজু এবাদত হ্যাঁ অজুর বিকল্প তেমন এটাও এবাদত শুধু এবাদতের অশিলা নাই নামাজের মাধ্যম নামাজ পড়ার জন্য কি লাগবে উজু লাগবে না হয়তো এমন লাগবে তাই না মাধ্যম এবং এবাদত শুধু মাধ্যম নাই আল্লাহ পাকের এবাদত করা এটি হচ্ছে আপনার একটি এবাদত কিসের মাধ্যমে চেহারা এবং দুই হাত কবজি পর্যন্ত এই যে হাত কাফ এতটুকু বলা হয় তো এই দুই হাত মাসে করার মাধ্যমে এই মাসে করার মাধ্যমে কি দিয়ে মাসে করবেন পবিত্র মাটি দ্বারা তাহলে মাটি ছাড়া অন্য কিছু দ্বারা হবে না পবিত্র মাটি সাইদ আত্মাইম মাটি এবং মাটিতে যা কিছু থাকে মাটির ওপর মাটি ধরনের যা কিছু থাকে আর এটা আপনার খেয়াল খুশি না আল্লাহ মকসুসিন বিশেষ পদ্ধতিতে সেই পদ্ধতি শরীয়তে আপনাকে বাতলানো হয়েছে জি যেই তরিকাতে তেয়াম্মম নবী করিম সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন হ্যাঁ, ওইভাবেই তেয়াম করতে হবে নাকি এই চারটি কথার মাধ্যমে তেয়াম্মমের কি করা হয়েছে সংজ্ঞা করা হয়েছে দলিল কোরআনে করিমে রয়েছে সুরায় মায়াদার আয়াত নম্বর ছয় আয়াতটি বড় লম্বা আছে আর গোটা আয়াত এখানে লেখক উল্লেখ করেছে সংক্ষেপে আমি তরজমা করছি আর তেয়ামের জায়গাটুকুর ব্যাখ্যা করব কালা তালা মহান আল্লাহ সাদ করেন আমানু হে ঈমানদারগণ কম কুমতুম এলা সলাতে যখন তোমরা সলাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে যে এখন আমার সলাতের সময় হয়ে আসছে ফরজ হলে অথবা সন্নত নফল নামাজ এখন আমি নামাজ পড়ব আর পবিত্রতা নেই আমার উজু নেই তাহলে কি করতে হবে উজু করো উজু করো বললে আবার উজুর ব্যাখ্যা করতে হইতো এই জন্য উজু করো না বলে আল্লাহ বলছে উজুর এই কাজগুলি করো ফকসেল উজু হাকুমারাফেকে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো হ্যাঁ এবং ওয়াইদি এখন তোমাদের হাতগুলি ধৌত করো এলাল মারা ফেকে কনই সহ এলা মানে এর আগে বলেছি এলা মানে মা সহ হ্যাঁ সঙ্গের অর্থে ওয়াম সাহু বেরু শেখুম এবং তোমাদের মাথার কি করো মাসাই করো ও আরজোলাক মেরাল কাবাইন এবং তোমাদের পা টাকনা সহ ধৌত করো ধৌত করে কেন বললাম আরজোলা লামে ফাতা দেওয়া আছে আত হয়েছে আরবি গ্রামারে অজুহা আইডিয়ার ওপর চেহারা যেমন ধুইতে হবে হাত যেমন ধুইতে হবে তেমনি পাও কম কি করতে হবে ধুইতে হবে এইভাবে উজু হয়ে যাবে এইভাবে উজু হবে উজুর ফরজগুলি উল্লেখ করা হয়েছে এখানে আর বাকি উজুতে যে সন্ন্যতগুলি রয়েছে সেগুলি আপনাকে হাদিস থেকে জেনে নিতে হবে আর ওজুর বিস্তারিত বিবরণ এর আগে আলোচিত হয়েছে ওয়াইন কোন তুম জনবান ফত্তাহারু আর যদি তোমরা গোসল ফরজ অবস্থায় থাকো না পাক অবস্থায় থাকো জনবি এর আগে জনবির ব্যাখ্যা করেছি হ্যাঁ জনবান মানে কি স্বপ্নদোষ হওয়ার কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে যদি গোসুল ফরজ হওয়া অবস্থায় থাকো দুই এক এটাকে কি বলা হয় জনব বলা হয় তোমরা যদি জনবি থাকো মানে তোমাদের ওপর হ্যাঁ বীর্যপাত হওয়ার কারণে হ্যাঁ সে যেভাবে হোক স্বপ্নদোষ হোক বা অন্য কোনো কারণে বীর্যপাতের কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে মিলনের কারণে গোসল ফরজ হয়ে থাকে ফাত্তাহারু তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো ফাত্তাহারু গত সপ্তাহে তাফসিল করেছি ফাত্তাহারু মানে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো ওয়াইনকন তো মারদা গোস করবে কিন্তু অসুস্থ হলে তো গোসল করতে পারবে না তাই না তাই আল্লাহ বলছেন যে আর যদি তোমরা অসুস্থ হও মারদা মারিদের বহুবচন তোমরা যদি অসুস্থ হও আবার আলা সাফারিন অথবা সফরে থাকো কথা কি জন্য সফরে কি সফরে যেমন কসর চলে সফরে যেমন জোর আসর জমা করা চলে মাদার এসা জমা করা চলে ওইরকম সফরে তেমন চলবে নাকি তো সফর কথা কেন বললেন আল্লাহ ফাকরুল কেন বাড়িতে বাড়িতে তো পানি না থাকতে পারে হ্যাঁ সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ বিশেষ করে আর মরুভূমি যেখানে কোরআন না জল হচ্ছে আরব দেশে সেই দেশে দেখেন সফরে এখনো পানি পাবেন না আপনি মরুভূমিতে চলে গেলে হ্যাঁ এই জন্য সফরের কথা বলা হয়েছে বাড়িতে সাধারণত পানি থাকে কিন্তু নাও থাকতে পারে আবার হ্যাঁ, বিধান সফরের সাথে খাস না এখানে সফর এই জন্য উল্লেখ করা হয়েছে সফরটা হচ্ছে পানি না পাওয়ার সম্ভাবনা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কোন ব্যক্তি যদি শৌচকার্য সম্পাদন করে আসে গায়েত মানে পায়খানার জায়গা গায়েত নিচু স্থানকে বলা গায়েত বলা হয় এখানে তারপরে এই শব্দটি ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে হ্যাঁ যে আপনার শৌচকার্য পায়খানার জায়গা এই কাজ যদি সেরে আসো আও লামাস্তমন নিসা যদি পেশাব পায়খানার কাজ সেরে আসো তো উজু নষ্ট হয়েছে তাই না উজু যখন নষ্ট হয়েছে তাহলে উজু করা লাগবে পানি ব্যবহার করবে এটা একটা তাহলে এখানে ছোট হাদাসের কথা উল্লেখ করা হলো এতে কি উল্লেখ করা হইলে যে উজু ভঙ্গের কারণ হচ্ছে পেশাব পায়খানা হওয়া এই জন্য গাইড বলা হয় অথবা যদি তোমরা নারীদেরকে স্পর্শ করো স্পর্শ মানে শুধু স্পর্শ নয় স্পর্শ মানে সহবাস কারণ লামাসা পরস্পরকে স্পর্শ করে এক একে অপরকে স্পর্শ করা পুরুষ স্ত্রীকে স্পর্শ পুরুষকে স্পর্শ করলো এই শব্দটির ব্যাখ্যা তফসির হচ্ছে সহবাস শুধু ছোঁয়া নাই যেমন সাফি মজাবে এই ফটো আছে যে স্ত্রীদের স্ত্রীর গায়ে যদি সরাসরি হাত পড়ে কাপড়ে আড়ে নয় স্ত্রীর গায়ে বা মহিলার গায়ে যদি সরাসরি হাত পড়ে তাহলে ওতে উজু নষ্ট হয়ে যায় ফতোয়াটি ভুল সাফি মজাহের অন্য অন্য মজাবের ফকাহারা ওলামারা বলেছেন যে না শুধু স্পর্শ হলে উজু নষ্ট হয় না হ্যাঁ তবে কামভাগ নিয়ে যদি হয় আপনি আপনার স্ত্রীর গায়ে এমনি হাত দিয়েছেন কিন্তু ওতে আপনার মধ্যে একটা কি এসছে জন্ম চাহিদা এসছে কামভাব সৃষ্টি হয়েছে তাহলে ওতে মজি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তখন অনেকে বলেছেন যে সতর্কতা মানে উপযোগ করে নিবে কারণ একটু পরে হয়তো নড়াচড় উঠা বসা করলে বারো পঁচিশ সিজদা গেলে মজি বেরিয়ে আসতে পারে তখন উপযোগটা নষ্ট হয়ে যাবে কিন্তু এমনি স্পর্শ করলে উজু নষ্ট হবে অথবা কামভাব নিয়ে স্পর্শ করলেই উজু নষ্ট হয়ে যাবে তাও না এমন কোনো দলিল নেই কারণ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম নামাজ অবস্থায় তাহাজুদ পড়তেন মায়েসার জি আল্লাহ আনহা কিবলার দিকে পা লম্বা করে শুয়ে থাকতেন রুমে এত বেশি জায়গা ছিল না সাইদুল মুরসালের ঘর এত ছোট ছিল যিনি পৃথিবীর সমস্ত মানুষের আম্বিয়া রসুলগনের শ্রেষ্ঠ সুহান আল্লাহ তার ঘরে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শুয়ে থাকলে আর নামাজ পড়ার জায়গা নেই যার ফলে তাহাজুদ পর্যন্ত অনেক লম্বা ধরেন আধা ঘন্টা এক ঘন্টা তেরাতি চলছে তেলাওয়াতে চলছে অতক্ষণ পা গুটিয়ে কি করে থাকবে আর আয়সা অত লম্বা নামাজ তাহাজুদ পড়তে পারবেন না বা পড়বেন না অথবা অনেক সময় নাপাক অবস্থায় থাকেন তো পা লম্বা করে দিতেন যখন শেষদার প্রয়োজন হতো নবী সাল্লা সাল্লামের তখন হ্যাঁ হাত দিয়ে কি করতেন স্পর্শ করতেন বা জ্ঞাত করতেন যে এখন আমি সেজদা করব হ্যাঁ তাহলে স্পর্শ করতেন না করতেন না তারপর নামাজ অবস্থায় শুধু উজু অবস্থায় নেই নামাজ অবস্থায় ঠিক না তারপরে সেজদা করতেন উজু তো নষ্ট হইতো না তাহলে বোঝা গেল যে ফতুয়া ভুল এর মাধ্যমে বুঝে হানাফি হোক আর সাফি হোক আর মালিক আর হামবেলি হোক সমস্ত মজহাবে কিছু ভুল ফতুয়া আছে তাদের ইজতেহাদে ফতুয়াতে ভুল হয়েছে কারণ তারা নবী রসুল না না নবী রসুল তাদের কাছে ওহি এসছে নাকি যেমন নবীর কাছে ওহি এসছে আবু হানিফা শাহ মালিক আহমদের কাছে ওহি এসছে নাকি কিন্তু আজকালকার মজহাবের যারা তকলির কে ফরজ করে নিয়েছে যে চার মজহাবের এক মজহাব মানা ফরজ তারা মুখে বলুক আর না বলুক যেন চার এমামের কাছে ওহি এসছে তাদের ভুল হতে পারে ভুলই নিতে পারে না সেই জন্য তো মজা মানা ফরজ কার কথা মানা ফরজ হবে যার ভুল হয় না তার কথা মানা ফরজ ঠিক না ভাই যদি বলেন যে আমার কথা মানা ফরজ কি করে ফরজ হইতে পারে যেখানে আমার ভুল হইতে পারে তাহলে সব কথা মানা ফরজ তো না আমি যেটা আল্লাহ রসুল কথা বলবো সেটা মানা ফরজ কারণ সেটা আমার কথা না কার কথা আল্লাহ রসুল কথা এই জন্য তো ঠিক ওই রকমই মাবহনিয়া স্বামী মালিক আহমদ আপনি যদি বলেন যে মজাহ মানা ফরজ তার মানে তাদের কাছে ওই হয়েছে ভুল হয়নি তাদের ভুল হয়নি যদি বলেন তো ওই এমামের মাঝে নবীর মাঝে কি পার্থক্য বলেন আপনি যখন পার্থক্য করলেন না তাহলে নবীর সম্মান দিলেন না মানহানি করলেন আপনি বিষয়টা চিন্তা করে দেখেন আপনি চিন্তা করে দেখেন যদি বলেন যে রসুল্লাহর ভুল হতেন আর আবু হানিফা বা সাফিরও ভুল হয়নি তাহলে আপনি রসুল্লাহর মাঝে সাল্লাম আর এই এমাম বড় বড় আলেমদের মাঝে কি পার্থক্য করলেন দুটো তো একই সমান মনে করলেন তাহলে কত বড় বেয়াদবি করছেন যেখানে ইমান চলে যাওয়ার ভয় আছে কেউ যদি বলে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আরো কারো ভুল হইতো না যেমন শিয়াদের মজাও আছে যে বারো ইমামের ভুল হইতো না তারা বারো ইমাম আসুন হ্যাঁ, ইরানি শিয়ারা ইসনা আশারিয়া ইসনা আশারা মানে কি বারো তো দ্বাদশ এমামে বিশ্বাসী ওদের কুফরিয়া যে এই দ্বাদশ বারো এমাম হ্যাঁ বারো এমামরা মাসুম তাদের কোনো ভুল হতে পারে না এবং এই এমামরা নাকি আম্বের রসুল চেতে শ্রেষ্ঠ এগুমরা পথভ্রষ্টদের কাছে এই জন্য তাদের কুফরি আকিদার কথা বলছি তো তাদের তো যদি কুফরি আকিদা হয় তো আপনি যদি বলেন যে ওই রকমই আমাদের সাহেব যে সাফি ভুল হইতো না এবং আবু সাহেব ভুল হইতো না এবং মালিকের ভুল হইতো না তাহলে পার্থক্যটা কোথায় থাকলো হ্যাঁ একই ক্ষেত্রে আপনারা একই ক্ষেত্রে হয়ে গেলেন জি তো এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন এই বিষয়গুলি বুঝে নিলে আপনি কোরআন এবং হাদিস মানতে পারবেন এবং আপনার জন্য কোরআন এবং হাদিসের রাস্তা সহজ হয়ে যাবে আর আপনাকে কেউ গোমরা করতে পারবে না তারা বড় বড় ইমাম ছিলেন মানে বড় বড় আলেম ছিলেন তাদের অনেক দিনের খেদমত রয়েছে কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নয় আর কেউ ভুলের ঊর্ধ্বে নন এবং কারো ওপর একটা ওহি পর্যন্ত আসেনি হ্যাঁ যে এই ফতুয়াটা দাও এসছে নাকি তাহলে কোরআন এবং হাদিস যতটা বুঝেছেন সে আলোকে ফতুয়া দিয়েছেন ফতুয়া দিতে গিয়ে ভুল হইতে পারে কারো বেশি ভুল হইতে পারে কারো কম ভুল হইতে পারে কিন্তু প্রত্যেকের ভুল হয়েছে প্রত্যেকের ভুল হয়েছে তো লামাস্তমান যদি স্বামী স্ত্রী মিলিত হও হ্যাঁ যদি তোমাদের সহবাস সহবাস হলে কি হবে উজু ফরজ হবে না গোসল ফরজ হবে হ্যাঁ হয়ে যাবে তাহলে এখন গোসল করা লাগবে তাহলে বড় নাপাকির কথা আগে ছোট কথা বলা হয় তারপরে বড় নাপাকি যদি বড় হয়ে যায় ছোট নাপাকি হয় ফালাম মান আল্লাহ যেন বলছে এখন পানি তলাশ করো পানি আছে কিনা দেখো আর পানি ব্যবহার করতে পারবে কিনা দেখো তারপরে ফালাম তাজিদুমান কিন্তু পানি পেলে না অথবা পানি পাচ্ছ কিন্তু পানি ব্যবহার করতে পারছো না দুটো অবস্থায় ফাতায়াম্মামু তাহলে কি করতে হবে কেমন করে পাক হবো গোজ হয়ে গেছে অপনদোষ হয়ে গেছে স্বামী স্ত্রী সহবাস হয়েছে আর হঠাৎ করে নলে পানি নেই হ্যাঁ আর থাকলে অবশ্য নলে পানি নেই এটা চলবে না নলে পানি না থাকলে খাওয়ার পানি আছে হ্যাঁ খাওয়ার পানিতে গোসল করতে হবে না নলে পানি নেই গোসল করবো না তেমন চলবে কি জমজমের পানি আছে গোসল করার পানি নেই জমজমের পানি বাড়িতে আছে হ্যাঁ তেমন মানে চলবে নাকি এক লোক বড় ইউনিভার্সিটি পাস সব ওই ওই ওমরা করা ভাই দেশে নিয়ে আসছে আর আলকাসিম থেকে ওই মদিনার মাঝে তখন পাঁচশো কিলোমিটার কোনো পেট্রোল পাম্প ছিল না তো বা ওইরকম টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ পড়বে তো কারো বুঝবে নাই কি করবে আর গাড়িতে বুঝছেন যে জমজম পানি ভর্তি আছে কারণ সবাই আমরা করে আসছে মক্কাতে মদিনায় ফিরছে তাই ভর্তি আছে হ্যাঁ পেট্রোল পাম্প নাই সুতরাং পানি নাই ঠিক না কিন্তু জমজমের পানি ভরছে সবাইকে এমন করিয়ে নিয়ে নামাজ পড়াইলো যে হ্যালো হবে নামাজ কখনো হবে না কারণ কোনখানে আছে যে জমজম পানি দিয়ে গুজু করতে হবে না জমজম পানিতে গোসল করতে হবে না সব করতে হবে বরং সেটা তো আরো ভালো পানি হ্যাঁ পবিত্রতা অর্জনের জন্য এইরকম আছে বাথরুমে গেল বাথরুমে পানি ট্রেন নাই হ্যাঁ তেমনকে নামাজ পড়ে নিল অথচ ওখানে ইয়ে আছে বাকাল আছে ওখান থেকে পানি করতে পারে চলবে নাকি পানি কি বুঝতে পারে পানি কেনা খেতে পারছেন আপনি হ্যাঁ আবার পিপাসা দূর করতে পারছেন আর আপনার নাপাকি দূর করে নামাজ পড়বেন না আপনি দুটো বোতল কিনলে হইলো একটা বড় বোতল একটু কিনলে হইলো জি গত এক সফরে ওইরকম আমি একটা বোতল দিয়ে উজু করেছি করা যায় যে আপনার ওই হ্যাঁ না না হ্যাঁ চলতে পারে নবী পাঁচশো থেকে ছয়শো গ্রাম পানি দিয়ে ছয়শো গ্রাম পানিতে ছয়শো মিলি পানিতে উজু করেছেন জি হ্যাঁ আর আড়াই থেকে তিন কেজি পানিতে গোসল করেছেন পরীক্ষা করে দেখেন পানি একটু নিবে না শুধু ঘষা দিব হয়ে যাবে পানি বাঁচিয়ে দিয়েছে পা ধুয়ে বাঁচিয়ে দিয়েছে ওই এক লিটার কি বলছে যেটাকে এক রিয়ালে যে বোতলটা তো আল্লাহ পাকি বলছেন পানি এখন নেই তোমার কাছে অথবা পানি ব্যবহার করতে পারছো না ফাতায়াম মামু সাইদাম তৈবা তখন পাক মাটি দ্বারা তেয়াম্মম করে নাও তেমন কেমন করে করতে হবে আল্লাহ বলছেন ফামসাহু বেওজু হেকুম ওয়াইদি কুমিন হো তুমি এই তেমন কিভাবে করবে তোমার তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলির মাসে করো মিনহো তা দিয়ে কি দিয়ে ওই পাক মাটি দিয়ে পাক মাটি দিয়ে হাত মারলে হাত মেরে তাড়িয়ে চেহারা এবং হাতের মাসে কর আগে কি উল্লেখ করেছেন আল্লাহ আগে হাত না আগে চেহারা উজুতে আগে চেহারা দিতে হয় না হাত দিতে হয় এতটুকুর ক্ষেত্রে হাত দিতে হয় কিন্তু যদি এখান এখান পর্যন্ত হাত বলেন তাহলে আগে চেহারা তারপরে হাত আছে তেমন ক্ষেত্রে আগে চেহারার কথা আল্লাহ ফাকরাবুল উল্লেখ করেছেন চেহারা তাহলে উল্টো করলে চলবে না এই তরতিব ফরজ আসছে সামনে কেন আল্লাহ পাক এই সহজ করে দিলেন পানি নেই তখন পবিত্র হইতে হবে মাটি আছে তোমার জন্য হারাজ আল্লাহ চান না যে তোমাদের উপর তিনি সংকীর্ণতা চাপিয়ে দেন কষ্ট দিতে চান না দিনে সংকীর্ণতা নেই ওয়ালা কি তা হেরাকুম তবে আল্লাহ চান তোমাদেরকে পবিত্রতা দান করতে পাক হও কোনোভাবে পানি নেই পানি ব্যবহার করতে পারছ না পাক হইতে হবে মাটি দিয়ে পাক এবং তার অনুগ্রহ পূর্ণ করতে চান আল্লাহ তোমাদের উপর যাতে করে তোমরা আল্লাহ কৃতজ্ঞ হতে পারো শুকুর গুজার হতে পারো ওকামা সাবেতুল ফিল কোরআন করিম যেমন তেমন প্রমাণিত কোরআনে করিমে ঠিক তেমনই ফাওয়া সাবেতুল বেসন্নতে রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সামের হাদিস সন্ন্যত দ্বারাও প্রমাণিত জি ওয়াইজমাইল উম্মতি এবং এই উম্মতের সমস্ত অলামাদের ঐক্যমত রয়েছে যে পানি যদি কেউ না পায় অথবা পানি ভাবতে না পারে তাহলে কি করবে তেমম করবে তেমমের বিধানের ওপর এজমা রয়েছে কিন্তু এমন কোন এজমা কি যে কোরআনে নেই তেমনের কথা কোরআনে আছে রসুলের হাদিসও আছে আর ওর ওপর উম্মতের এজমা ঐক্যমত রয়েছে সকলে একমত অলামারা উম্মা আর এই তেয়ামমটি হচ্ছে এই উম্মতের ফজিলত এই উম্মতের বৈশিষ্ট্য খাস করেছেন এই দিয়ে অন্য উম্মতে বৈধ ছিল না পবিত্র তাহুরান অন্য কোন জন্য অন্যদের জন্য এই মাটিকে পবিত্রতার মাধ্যম বানাননি কিন্তু এই উম্মতের জন্য পবিত্রতার মাধ্যম বানিয়েছেন তাও সে আতান আলিহা এই উম্মতের ওপর প্রশস্ত করার উদ্দেশ্যে দিনকে দিনের রাস্তা দিনের বিধিবিধানকে কুশাদা প্রশস্ত করার উদ্দেশ্যে হেসান এলাইহা এবং উম্মতের ওপর আল্লাপাক এর মাধ্যমে অনুগ্রহ করেছেন এহসান করার উদ্দেশ্যে অনুগ্রহ করার উদ্দেশ্যে হাদিসের দলিল একটি নেন বলছে ফাফিস সাহি হাইন সুতরাং সহি বোখারি মুসলিমে রয়েছে আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দান করা হয়েছে কে বলছেন রসুল্লাহ সাল্লাহ নবীকে যখন দান করা হয়েছে আমরা নবীর উম্মত আমরাও তাতে কিছু ভাগ পাবো না পাবো না ভাগ পেয়েছি সেই জন্য নবী সাল্লাম তেমন করেছেন তো আমাদেরও তো এমন চলছে তাই না তাহলে বোঝা গেল যে এই বৈশিষ্ট্যগুলি রসুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে আর তার কাছ থেকে তার মাধ্যমে অম্মত হ্যাঁ, পেয়েছে আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি কোন অম্মতকে দেওয়া হয়নি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নসির তবির রবে মাসির আমাকে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে এক মাসের দূরত্ব থেকে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে আমি সাহায্য প্রাপ্ত হয়েছি বীররবে ভীতি সঞ্চার করার মাধ্যমে কিসের মধ্যে কাফেরদের অন্তরে মাসিরাতা এক মাসের দূরত্ব থেকে এক মাস দূরে শত্রু আছে তারপরে মুসলিমকে বলে ভয় পায় কারণ কাফের কাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী সে বাঁচতে চায় এই দুনিয়া শেষ হলে সব শেষ কিন্তু একজন মুসলিম আচ্ছা, দুনিয়া হচ্ছে আমার হ্যাঁ যেন একটা ভ্রমণ স্থল আমি টার্গেটের দিকে লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালের জীবন আখেরা সেটা হচ্ছে আমার স্থায়ী জগৎ আর এটা যেমন একটা আমার হ্যাঁ, সফর সফরের পথে রাস্তে আছে এটা জি হ্যাঁ মাত্র কয়েকদিন চিন্তা করেন আপনি আখেরাতকে এবং কবরে কতদিন যা থাকতে হবে এই সময়গুলিকে সেটাও আখেরাত হ্যাঁ, কোনো আমলের সুযোগ নেই মতের পরে জগৎটাকে চিন্তা করেন দুনিয়ার মাত্র হ্যাঁ, কয়েক বছর যে আয়ু হ্যাঁ কিছুদিন আমরা ছোট ছিলাম এখন দাড়ি সাদা হয়ে গেছে জানি না কখন কার মত চলে আসে হ্যাঁ তারপরে দুনিয়ার জন্য এত মরিয়া হয়ে ছুটেছে তাহলে কাফের মাঝে আর মুসলিমের মাঝে পার্থক্য কি এই যে সাহায্য হয়েছে নবী সাল্লাহ সাহাবাই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ সাহায্য করবে আর না হলে এর উল্টো যারা মোনাফেক যারা পাপিষ্ট মুসলিম যারা রসুল্লাহামের আদর্শ থেকে তহিদ সন্ন্যত থেকে দূরে সরে গেছে ইসলামের মৌলিক বিষয় পাঁচ অক্ত সালা পাঁচ অক্ত নামাজে ঘাটতি করে ফেলেছে এই রকম মুসলিমদের অন্তরে ভীতি সঞ্চার করা হয়েছে কাফেরদের হ্যাঁ কাফেরদের কথা খোঁজ কাফেরদের খোঁজ শুনলি ভয় পায় হ্যাঁ কাফেরদের নাম শুনলি ভয় লাগে এটা ইসলামিক কিতাব ঘরে একটা ইসলামিক কিতাব নিয়ে যাবো আমাকে জঙ্গিনা বলে দেয় আর একটা ইসলামিক সিডি নিয়ে যাওয়ার বক্তব্য যদি থাকে আমার কাছে তো আমাকে জঙ্গিনা বলে দেয় হ্যাঁ দাঁড়িয়ে ভাবু আমি ফ্যাশন না যায় কেন উল্টো করে হয়ে গেছে নবী বলছেন যে আমাকে দেওয়া হয়েছে যে কাফের এক মাসের দূরত্ব আছে তারপরে ভয় করবে আমাদেরকে আর আমরা উল্টো ভয় করছি কারণ আমরা দিন থেকে সরে গেছি মুসলিম জাতি আল্লাহ দিন থেকে অনেক দূরে সরে গেছে কেউ তহিদ নষ্ট করে কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে সুফি সুফিবাদে লিপ্ত হয়েছে কেউ সন্ন্যত নষ্ট করে বিদাতে লিপ্ত হয়েছে জি আজকে দেখেন মুসলিমদের তৈরি করা বিদাত এমনকি কাফেরদের তৈরি করা সব বিদাতই করছে মুসলিমদের তৈরি করা বিদাত মিল্লাদ সয়বরাত এগুলো তো আছে তো এগুলো তো আছে হ্যাঁ আর চল্লিশ আর এইসব মৃত্যুর সাথে সম্পর্কিত সব খাবার দাবার ইত্যাদি এগুলো তো আছে আছে আর তারপরে এই যে পঁচিশে ডিসেম্বরের হ্যাঁ কাফেরদের কুফরিয়া সিরকিয়া বিদাত তাতে মুসলিমরা শরীর বড়দিনে তারা উৎসব করছে অভিনন্দন জানাচ্ছে কাফেরকে তারপরে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ নতুন বছর ইংরেজি শুরু হবে ইহুদিন আসারদের কাফেরদের বছর শুরু হবে তাতেও হ্যাঁ অভিনন্দন জানাচ্ছে অভিনন্দন নিচ্ছে দিচ্ছে তাহলে কাফেরদের বিদাত মুসলিমদের ঘরে চলে এসছে আর নিজের নিজেদের গুলো নিজের ঘরে আছে তো এই যদি মুসলিম জাতির অবস্থা হয় তাহলে আল্লাহ কেন এইরকম হ্যাঁ পাপিষ্ট মুসলিমদের অন্তরে কাফেরদের ভীতি সঞ্চার করবেন না এটাই তো তাদের প্রাপ্য এটাই তো তাদের শাস্তি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর জমিনকে সেজদা স্থান বানানো হয়েছে অতাহুরান এবং পবিত্র তার মাধ্যম বানানো হয়েছে এই উম্মতের যে কোনো মানুষ রসুল্লাহাম এবং যে কোনো উম্মতের লোক যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে পক্ষান্তরে আসার আগের উম্মতরা ওদের উপাসনালয়ে না গেলে কোনো ইবাদত হয় না রাস্তাঘাটে কোথাও বনে জঙ্গলে যেখানে সেখানে ইবাদত হবে না উপাসনালয়ে গিয়ে ইবাদত করতে হবে হ্যাঁ ঠিক না জি তাহরান আর পবিত্রতা তাদের মাটির দ্বারা পবিত্রতা অন্য কোন উম্মতে ছিল না এই উম্মতকে পানি না থাকলে পানি ব্যবহার করতে না পারলে মাটি দিয়ে পবিত্র হয়ে যাবে সুতরাং আমার উম্মতের যে ব্যক্তি আদরা তাকে যদি নামাজের সময় পেয়ে যায় ফালিও সাল্লে তাহলে নামাজ পড়ে যেখানে হবে সেখানে নামাজ পড়ে পানি পেলেন পেলেন আর না হয় নামাজের হয়েছে করেন নামাজ পড়ে আর যে কোনো জায়গায় নামাজ পড়ে আর অন্য মসজিদ জায়গায় আমার উম্মতের কোন ব্যক্তিকে যদি নামাজের সময় পেয়ে যায় তাহলে তার কাছে মসজিদও আছে আর তার কাছে পবিত্রতার ব্যবস্থাও আছে মসজিদ আছে মানে এই তো আল্লাহর জমিন আছে ওখানে মসজিদ তার হ্যাঁ মসজিদ যাওয়া লাগবে না আর তার কাছে পবিত্র তার মাধ্যম আছে পানি নেই মাটি আছে মাটির উপর তো চলছে মাটি আছে সবগুলো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা কয়টি উল্লেখ করা হলো এখানে দুইটি উল্লেখ করা হয়েছে আমাদের আসল বিষয় লম্বা আছে আর সময় শেষ হয়ে আসছে এজন্য বাকিটা শেষখানে আপনারা জুটেবেন এখন আমি তেমনটা শেষ করি তেমনটা পেলেন তাই না তার মধ্যে একটি হচ্ছে তায়াম্মম এই উম্মতের বৈশিষ্ট্য হুকমত তায়াম্মম তায়াম্মমের হুকুমটা কি মানে তায়াম্মমের বিধান তায়াম্মমটা কতক্ষণ পর্যন্ত থাকবে তায়াম্মম কখন শেষ হয়ে যাবে এই বিষয়গুলি বলছে আন্নাহ রাফেউলিল হাদাসে তায়াম্মম নাপাকিকে দূর করে হাদাস ছোট নাপাকি হোক অথবা বড় নাপাকি ছোট নাপাকি যেমন উজু নাই উজু নাই সব পায়খানা করেছেন উজু নাই এই অবস্থাটাকে দূর করবে তেমন তেমন করলে যা উজুর কাজ হয়ে গেছে হ্যাঁ যে কাজগুলো যেন উজুর লাগে নামাজ পড়ার জন্য উজুর লাগবে এবং তেমন করলেন কাজ হয়ে গেল তাই না ছোট নাফাকি দূরে হয়ে গেল বড় নাফাকি গোসল ফরজ হয়ে গেছে এবাদতের জন্য এখন আপনাকে গোসল করতে হয় কিন্তু পানি নেই পানি ব্যবহার করতে পারছে না তেমন করে নেন তারপরে দিদায় আপনি পাক হয়ে গেছেন মনে কোন রকম অসহসা রাখবেন না স্বপ্ন দোষ হয়েছে আর শুধু একটু তেমন করলাম আর কেমন লাগছে যেন নামাজ পড়ছি না এগুলো শয়তানে বসবাস আল্লাহ আপনার জন্য এই তাহারাত করেছেন এই পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন তো নাপাকিকে দূর করে বড় ছোট উভয় নাপাকিকে দূর করে তেমন কালমায় পানির মতো যেমন পানি গোসল করলে যেমন পাক হয়ে যান হ্যাঁ উজু করলে যেমন পাক হয়ে যান তেমনই পাক হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত এটা এলা উজু দিল মা পানি পাওয়া পর্যন্ত পানি পেয়ে গেছেন হ্যাঁ পানি পেয়ে গেছেন তেমন করে নামাজ ধরেন জোহর নামাজ পড়েছেন তেমন করে আর তারপরে কিছু দূর যাওয়ার পরে আসরের সময় হয়েছে আসরের সময় পানি পেয়ে গেছেন আর ওই যে তেমন করে তারপরে তেমন নষ্ট হয়নি তার মানে কোনোটা বায়ু সরেনি রুজু ভঙ্গের যে কারণগুলি রয়েছে ওগুলো হয়নি তো ভাবছি যে আমার তো তেমন আছে এখন আসরের নামাজ পড়বো ওই আগের তেমন দেয় রুজু করার দরকারটা কি চলবে পানি যে পেয়ে গেছেন আর চলবে না শেষ শেষ ওজোর পানি পাওয়া পর্যন্ত অথবা ওজোর শেষ হওয়া পর্যন্ত ওজোর শেষ হওয়া যেমন লোক অসুস্থ আছে অসুস্থ থাকার কারণে তেমন করেছে আর হঠাৎ করে অসুস্থ তা দূর হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এখন উজু করলে কোনো আর ক্ষয়ক্ষতি নেই ডাক্তার বলেছিল যে আপনি অমুক জায়গাতে যে ঘা হয়েছে পানি ঠেকাবেন না বা আপনি উজু করতে পারবেন না এতে গোসল করতে পারবেন না তেয়াম করে আপনি নামাজ পড়েছেন আর তারপরে ডাক্তার কাছে গেছেন ধরেন উদাহরণ বুঝুন ডাক্তার যাওয়ার পর বলছেন আলহামদুলিল্লাহ শরীর এখন সুস্থ আপনার এখন আর উজু করলে বা গোসল করলে অসুখ গোসল করলে অসুবিধা নেই তারপরে যদি উজু গোসলের প্রয়োজন হয় তখন আর চলবে না আবার হ্যাঁ কি করতে হবে এখন উজু করতে হবে এখন উজু করতে আর গোসল ফরজ গোসল করতে হবে যখন পানি পেয়ে যাবে অথবা তার দূর হয়ে যাবে যেই কারণে তেয়াম্মম সেই কারণ সেই দূর হয়ে গেছে বাতালা তেয়াম্মম তাহলে অটোমেটিকলি তেয়াম্মম বাতিল হয়ে গেছে পরে উজুটা করলাম যদি গোটা ক্যাম্পাস এক দু কিলোমিটার নিয়ে আছে ওর মধ্যে কোথাও পানি নেই শহরে আছে তো আমাকে যেতে হবে নাকি না পানি নাই এখন তাই না সেটা বাড়িতে হোক অথবা সফরে হোক তলাশ করলো কিন্তু পানি পেল না এই অবস্থায় তেমন করবে দ্বিতীয় অবস্থা হচ্ছে এদাকানা পানি আছে আপনার কাছে কিন্তু পানি পান করা যায় পানিটা দরকার আছে অতাবক্ষীন পাকশাকের জন্য পানি দরকার আছে বাড়িতে পানি আছে কিন্তু আপনার ওয়াইফ বলছে যে পানিতে পাকশাক করবো আরে সারাদিনে পাকশাক জুটবে না তা তুমি উজু করা শুরু করেছো গোসল করা শুরু করেছো তাই না অথবা সারাদিন ছেলে মেয়ের নিজেও পান করতে হবে আর আশেপাশে পানির ব্যবস্থা নেই তো এইখানে যদি ওই পানিটাকে উজু গোসল করে শেষ করে দেওয়া হয় তাহলে পিপাসাই মরে যাওয়ার ভাই আছে অনাহার অনাহারে থাকবে ছেলে মেয়ে না এটা ইসলাম বলে না ফালাও ততাহারা মেন সুতরাং এই পাকশাকের পানি অথবা পান করা পানি দিয়ে যদি পবিত্রতা অর্জন করে আদাররা হাজাত তাহলে তার প্রয়োজন ক্ষতিগ্রস্ত হবে তার যে প্রয়োজন রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে পিপাসিত হওয়ার ভয় আছে তার বা তারপরে আতসাগাই অথবা অন্য কোন ব্যক্তির পিপাসিত হওয়ার ভয় আছে সে ব্যক্তি মেন আদমিন কোন মানুষ হোক আপনার পরিবারের অথবা আপনার সাথী সঙ্গীরা হোক পানি আছে আপনার কাছে শুধু আর অন্যদের কাছে কিছু নেই আমি ভাবছি আমার কাছে যথেষ্ট পানি আছে এটা যদি আমি উজুও করি তারপরে দু তিন দিন আমি পানি খেতে পারবো আমার চলবে বাড়ি পৌঁছে যেতে পারবো কিন্তু আপনার সাথে সঙ্গে কারো কাছে পানি নেই তারা আপনার সঙ্গে ওরা বলছে আমাদের কাছে পানি নেই তুমি এটা দিয়ে উজু করে নেবে খেয়ে তোমার শুধু খাওয়া হবে এই পানি তারপরে আমরা তাহলে সাথী সঙ্গীরও খেয়াল রাখতে হবে তাদের যদি পানি পানির প্রয়োজন থাকে তো সেটাকে প্রাধান্য দিতে হবে আপনাকে তেমন করতে হবে আউবাহির মতের মানুষ নয় অথবা গবাদি পশু মহতারামা এমন জন্তু যে সম্মানিত জন্তু অর্থাৎ যে জন্তু হ্যাঁ হিংস্র নাই হিংস্র পোষা না পানি আছে অল্প হইতে উজু করলে বিড়ালটা পিপাসায় মরে যাবে বিড়াল সম্মানিত হ্যাঁ ক্ষতিকর হিংস্র নয় তো বিড়ালি যদি হতো তখন গরু গরুর পানি বকরি ছাগলের জন্য পানির প্রয়োজন আছে মুরগির জন্য পানির প্রয়োজন রয়েছে ইত্যাদি এসব হচ্ছে সম্মানিত এগুলো বস্তু আমরা খাচ্ছি এগুলোতে উপকৃত হচ্ছে তাহলে কি করতে হবে গবাদি পশুর জন্য পানি রেখে দিতে হবে পান করার জন্য নিজের বাড়ি পাকশাকে জল রেখে দিতে হবে যদি সেটা একবারে অল্প থাকে তাহলে আর নিজের পান করার জন্য নিজের ছেলে পান করার জন্য রেখে তারপরে দেখতে হবে যে আমার রুজু করা বা গোসল করার পানি ব্যবস্থা হবে কিনা এটা একটা অবস্থা পানি আছে কিন্তু পানি দিয়ে উজু করা বা গোসল করার চাইতে বেশি জরুরি প্রয়োজন আপনার সামনে আছে এক কথা তিন নম্বর অবস্থা যে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে পানি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে ক্ষতি হবে শরীরের যদি আশঙ্কা করে পানি ব্যবহার করলে ক্ষতি হবে তার শরীরের বেমারাধীন রোগের কারণে রোগ বেড়ে যাবে হয়তো আওতাক্ষরে বুড় অথবা চিকিৎসা চলছে চিকিৎসার আরোগ্য বিলম্ব হবে চিকিৎসা চলছে পানি ব্যবহার করলে কি হয়ে যাবে হ্যাঁ অসুস্থতা যে চিকিৎসা চলছে সেটা আরো লেট হয়ে যাবে আবিল হারাজ অলমশাক্কা অথবা পানি ব্যবহার করলে কষ্ট হবে বড় কষ্ট হবে প্রচণ্ড শীত আর কনকনে ঠান্ডা পানি আর দুর্বল মানুষ হ্যাঁ এই ঠান্ডা পানিতে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে নিমোনিয়া হয়ে যেতে পারে তারপর গোসল করতে হবে না কিন্তু যদি দেখা যায় না আমি জোয়ান মানুষ যুবক মানুষ তারপরে শরীরে শক্তি আছে এটার নামে গোসল করলে কিছু হবে না ঠিক আছে ঠিক আছে কারণ যদি তোমার অসুস্থ থাকে তাহলে অসুস্থ থাকলেও তখন পানি ব্যবহার করা কষ্ট ওই সময় তেমন করা চলবে তেতাল্লিশ ওই কথা বলেন তাহলে তেমনের বিষয়টি দুই জায়গায় উল্লেখ করা হচ্ছে একটা হচ্ছে সুরায় মায়েদের আয়াত নম্বর ছয় আর আরেকটি হচ্ছে সুরায় নেশার আট তেতাল্লিশ ওয়াইন ওয়াজাদম্মা আনিয়াকি বাদা তহরি আচ্ছা পানি পেলেন কিন্তু তা দিয়ে শরীরে কিছুটা অংশ পাক করা যাবে অর্ধেক উজু হবে হাত মুখ ধোয়া হবে মাসা পর্যন্ত পা ধোয়া জুড়বে না অল্প পানি হ্যাঁ এই ছোট্ট বোতলগুলো হ্যাঁ আটানার যে বোতল সৌদি আরব পাওয়া যাচ্ছে ওইটা আছে হ্যাঁ এটা হয়তো পুরা উজু হবে না কি করবেন তাহলে থাক এটা পান করার জন্য রেখে দিবা এটা থাক এখন তেমন করিনি নাকি আচ্ছা, না যত দূর ধোয়া যাবে ধুয়ে নেন আর বাকিটা যে বাকি থাকলো তার জন্য তেমন করি এটা হচ্ছে অধিক সতর্কতা কারণ আল্লাহা বলছেন যে যথাসাধ্য আল্লাহকে ভয় কর হ্যাঁ যতটা পারছো ততটা আপনি এতটা ধুতে পারছেন এতটা অঙ্গে পানি পৌঁছাতে পারছেন সুতরাং পানি পৌঁছাবেন বলছেন ওয়াইন ওয়াজাদা যদি পানি পাই এক ফি ফি এক ফি বাদা তহরি তহরি কিছু অংশের পবিত্রতার জন্য যথেষ্ট ইস্তাম আলাহু যতটা সম্ভব ব্যবহার করবে মিন আজাই তার অঙ্গে আওবাদানি অথবা শরীরে অত্যায়াম্মামা আনিল বাকি আর যেটা অবশিষ্ট থেকে যাবে অঙ্গ ধোয়া সেটার জন্য কি করে নেবে তেয়াম করে নেবে আল্লাজি কাসাউরা আনহুল মা যেখানে পানি গিয়ে কম পড়ে গেছে কম হয়ে গেছে লেকাউল ইতালা কারণ মহান আল্লাহ সুরায় তাগাবনের আয়াত নম্বর ষোলোতে এরশাদ করেছেন ফত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো যথা সাধ্য যতটা তোমাদের ক্ষমতা আছে আল্লাহকে ভয় করো তো আপনার ক্ষমতা আছে যে হাত মুখ ধুইতে পারবো এই পর্যন্ত ধুইতে পারবো হ্যাঁ তো মধ্যে ফরজ কয়টি বা তেমমের রুকুন কয়টি বলছেন তিনটি হচ্ছে তেমমের ফরজ এক হচ্ছে মাসুল ওয়াজ চেহারা মুখমন্ডলে মাসে করা দুই নম্বর হচ্ছে মাসুল ইয়াদা এলাল আইন হ্যাঁ, দুই হাত মাসে করা এই কো এটাকে বলা হয় কবজি পর্যন্ত এই যে জোর আছে এটাকে কো বলা এই পর্যন্ত তিন নম্বর ফরজ হচ্ছে আত্মার পরস্পরতা এবং পর্যক্রম হ্যাঁ সিরিয়াল তার অর্থাৎ আগে আল্লাহ বলে চেহারা চেহারা আগে এটা একটা ফরজ আর একটা হচ্ছে যে এই দুটো অঙ্গ যে কি করতে হবে মাসে করতে হবে চেহারা তাহাত ফেরাতে হবে আর হাতে হাত ফিরে দুটোতে যেন বেশি ব্যবধান না থাকে দুটোর মাঝেতে এখানে হাত ফিরিয়ে নেওয়ার পরে দু চার পাঁচ মিনিট এদিকে সেদিকে অন্য কাজে লেগে গেল তারপরে তোমার হাত ফেরাচ্ছে না হাতে এটা যেন না হয় মামালা পরস্পরতা বেইনা মাসিল ওয়াজিব আলিয়া চেহারা এবং দুই হাতের মাসের মাঝে যেন পরস্পরতা থাকে এবং পর্যায়ক্রম বজায় থাকে মাসালা মাসালা মাস আলা হচ্ছে মায়ুতা ইয়াম্মামু আলিহি কিসের উপর তেমন করবে চলবে তেমন যে ধুলা পড়ে থাকে তো চলবে না এর ধুলো পড়ে আছে হ্যাঁ এমন গরদা ধুলো আছে যে মোটামুটি হাতে কিছুটা তো উঠছে হবে না কিন্তু এর চাইতে ভালো মাটি পেলে তখন করব কিন্তু আমি দেখছি যে এটা আমার কানা মামা এর চাইতে ভালো জায়গার কথা হলো সব শুকনো জায়গা একবারে মাটি নাই কোথাও হ্যাঁ চলবে তা বলছে ভালো করে শুনে কোনখানে চলবে প্রথমত যেই জায়গাগুলির ওপর তেয়াম্মাম করা হবে সেটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মাকানামিন জিনসিল আর্দ যেটা জমিনের অন্তর্ভুক্ত জমিন যেটাকে বলা হয় আর্দ মানে জমিন ভূমি ভূমি যেটাকে বলা হয় মিন্তুরাবিন সেটা মাটি ধুলো হোক ঢেলা হোক আও রামালিন অথবা বালি হোক আও হাজারিন অথবা পাথর হোক পাথরটা যে পাহাড়ের পাথর মক্কা এলাকায় যদি আর তাইফ এলাকায় থাকেন কোথায় মাটি খুঁজবেন কোথায় বালি খুঁজবেন ঠিক না বালিও পাবেন না খুঁজে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মাটি কি মাটি এলাকায় লাল মাটি শুধু আছে হ্যাঁ। সাদা আছে জি যাই হোক না কেন যে কোনো কিছু হোক না কেন মুতলাকান এই সব বস্তুগুলির ওপর তেমন করা সহি শুদ্ধ ধুলোতে তেমন করতে পারবেন হ্যাঁ ঢেলাতে পারবেন বালিতে পারবেন পাথরে পারবেন ছোট পাথর বড় পাথর সব পাথরে পারবেন জি কারণ এটি হচ্ছে জমিন এর নাম হচ্ছে জমিন পাথর এলাকার পাথরটাই জমিন পাহাড়ি এলাকার পাহাড়টাই জমিন তারপর ফতাইয়াম্মামু তোমরা পবিত্র মাটি দ্বারা তেমন করো সাইদ শাব্দিক অর্থ মাটি বলছি আমরা এমনি বোঝানোর জন্য কিন্তু সাইদ ভূপৃষ্ঠে যা আছে তার নাম হচ্ছে প্রাকৃতিক ভাবে ভূপৃষ্ঠে যা আছে তার নাম হচ্ছে সাইদ জমিনের উপর যা আছে সেটা বেলে মাটি হোক দোঁয়াশ মাটি হোক এটেল মাটি হোক আর পাহাড়ি এলাকা হোক যা কিছু হোক না কেন সেটা হচ্ছে সাইদ তাদেরকে যখন নামাজের রক্ত পেয়ে যেত যেই জমিনের উপর নামাজ পড়তেন সলাত আদায় করতেন সেই জমিনের উপরই তেমন করতেন সেই জমি তায়াম্মামু আলাল আরদি আল্লাতি যেই জমিনের উপর নামাজ পড়তেন ওই জমিনের উপর কি করতেন তেমন করতেন তোরা বান সেটা মাটি হোক আবার অন্য কিছু পাহাড়ি এলাকা আছেন পাহাড়ের উপরে ওইখানে নামাজ পড়ছেন আর ওই পাহাড়ের উপরে পাথরের উপরেই তেমন করছেন এমন নয় যে তেমনের জন্য ধুলো খুঁজে নিয়ে আসি হ্যাঁ ঢিলা খুঁজে নিয়ে আসি যেমন ভারত বাংলাদেশের মানুষরা কি করে ঢেলা আগে থেকে হাসপাতাল গেলেও ঢেলা নিয়ে যায় বাড়ি থেকে ঢেলা বুঝে নিয়ে আসে কি কাজের জন্য দুটো কাজের জন্য একটা শুধু তেমন শুধু না তেমনের জন্য আর কুলুক ধরার জন্য কুলুক ধরার জন্য নাকি ও ঢেলা বহে নিয়ে আরে হজও আসে তো বাংলাদেশ থেকে ঢেলা বহে নিয়ে আসে ব্যাগে করে হ্যাঁ চিল্লাতে যাই তবু ও ঢেলা বহে নিয়ে আসে জি হ্যাঁ বুঝতে এগুলো বিদাত আসলে এগুলো বিদাত বনামি এগুলো আল্লাহর জমিনে যেখানে যেমন জমিন পাবেন সেখানে আপনার যখন তেমনের প্রয়োজন তেমন আর যখন কুলুকের প্রয়োজন কুলুক আর কুলুকের প্রয়োজন কখন যখন পানি না থাকবে পানি না থাকবে তখন কুলুকের প্রয়োজন আর পানি পাচ্ছে না তারপরে ঢিলা করলুক হ্যাঁ ডবল ডবল এর একটিও সহি হাদিস নেই একটিও সহি হাদিস নেই যে দুটো কাজ করতে হবে কথা শুনে শেখ বলছেন যে তারা সাহাবাই নিজের সাথে ধুলো বা ধুলা মাটি বই নিয়ে না যে তাবুক যাচ্ছি তো থেকে মাটি নিয়ে চলে যায় মক্কা যাচ্ছে উমরা করতে মক্কায় তো মাটি পাবো না তো মদিনার আশেপাশে মাটি পাবো এখান থেকে বয়ে নিয়ে যাই এরকম কখনো করেননি কখনো করেননি এটা হলো একটা যার উপর তেমন করা হবে দ্বিতীয় হচ্ছে এমন কিছুর ওপর তেমন চলবে যা মাটির বা জমিনের অন্তর্ভুক্ত নাই জমিনের অন্তর সেটাকে জমিন বলা যায় না কাল ফার্স যেমন বিছানা এটা বিছানা বুঝা গেছে এটা হচ্ছে কি বিছানা এটা জমিন হ্যাঁ এগুলো মার্বেল ঠিক এটা কিন্তু মার্বেল আজি মানে মানুষ মার্বেল বসিয়েছে আল্লাহ রাব্বাহ সৃষ্টিগত যদি এরকম হইতো পাথর সেটাকে বলতেন যে হ্যাঁ এটা হচ্ছে ভূপৃষ্ঠ কিন্তু এটা ভূপৃষ্ঠ না এটা মার্বেল জি পাথর কোথাও পাথর বিছানো আছে কোথাও কার্পেট বিছানো আছে কোথাও আর কিছু বিছানো আছে এগুলি ওয়াল আকসাম এইরকমই কোথাও কাঠ বিছানো আছে প্রোটোকল দেখছেন কাঠ বিছানো কাঠ বিছানো আছে কোন জায়গায় ওয়াল হাদিদ কোন লোহা লোহা বিছানো আছে অন্যহাবে জালেক এইরকম যদি হয় আপনি যেখানে আছেন সেখানে লোহা ছাড়ার কিছুই নেই সব লোহা আপনার নিচে যা দেখছেন হ্যাঁ বা সামনে যা দেখছেন ডানে বামে সব লোহা অথবা সব লাকড়ি কাঠ তক্তা হ্যাঁ অথবা দেখছেন যে সব কার্পেট বিছানা এইরকম যদি হয় তো কি করবেন আলী গোবার তখন একটা শর্ত আছে তেমন শুদ্ধ জন্য সেটা হচ্ছে যে সেই বিছানার ওপর অথবা সেই কাঠগুলি তক্তার ওপর অথবা সেই লোহাগুলির ওপর হ্যাঁ কি থাকতে হবে ধুলো থাকতে হবে গোবার মানে গর্দা থাকতে হবে ধুলো কিছু আছে তাহলে এগুলোতে যদি ধুলো থাকে এটা পরিষ্কার আছে চলবে না এর উপর কিন্তু এতে ধুলো আছে অনেক সময় টেবিলে দেখা যায় ধুলো আছে টেবিলে ধুলো পড়ে আছে চেয়ারে ধুলো পড়ে আছে তাই করেন তো তেয়াম্মম তেয়াম্মমের তরিকা কি তেয়াম্মমের বর্ণনা তেয়াম্মমের নিয়ম তোরাবা বিয়া দেহি মাটিতে মারবে মাটিতে মানে ভূপৃষ্ঠের কথা তাই না মাটিতে মারবে অথবা যেমন বলল দ্বিতীয়টা যে যেখানে ধুলো পড়ে আছে রেলে সফর করেছে আমাদের এরকম পড়েছে রেলে লম্বা সফর করছি ট্রেনে এখন ট্রেন তো নামতেই পারছি না তাহলে কি করবো তেমন করবো না করবো না তো দেখো যেগুলো যে লোকজন হাঁটছে হ্যাঁ সিটের ওপরে হয়তো ধুলো টুলো পড়ে নাই কারণ লোকজন বসছে ধুলো উঠে গেছে কিন্তু নিচে ওরা ধুলো পড়ে আছে নিচে মেরে নিলাম আর তারপর তেমন করে নিলাম চলবে না চলবে না হ্যাঁ ওটা ট্রেন জি হ্যাঁ এরকম বাসে বাসে সফর করছেন বাস থামছে না নামাজের টাইম চলে যাচ্ছে বাসের নিচে দেখেন যে ধুলো অনেক ধুলো পড়ে আছে ধুলো গর্দা পড়ে আছে হ্যাঁ জি হ্যাঁ যাতে হাত মারেন না তেমন করেন জি তেমন তরিকা দুই হাত মারবে মাটিতে তারপরে চেহারাতে মাসে করবে তারপরে দুই হাত মাসে করবে দুই হাতে মাসা করবে তাহলে একবার মারতে হবে আর কি করতে হবে চেহারা এবং হাত মাসা করবে কতদূর পর্যন্ত কবজি পর্যন্ত এই হাদিস যে সহি মুসলিমের হাদিস এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে আছে আমার বিনিয়াস রাজি আল্লাহ তালু বর্ণিত হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে এই হাদিস এটি হচ্ছে সহি আর আরেকটি আবদুল্লাহ নোমাল আমল থেকে প্রমাণিত রয়েছে হ্যাঁ এই লেখক বলছেন যে সাহা আমল হ্যাঁ সাহাবির আমল যদি রসুল্লাহ সাল্লাম যে তরিকা বাতলিয়েছেন অথবা যে আমল করেছেন তার বিপরীত হয় তো কোনটা নিতে হবে রসুল্লাহামের কথা নিতে হবে তো কোন কোন আলমারা বলছেন যাই যাচ্ছে ওই কথাই লেখক এখানে বলছেন আচ্ছা ওয়াইন মাসাহাবে দরবাতাইন যে দুইবার মারে একবার মারলো হাতের জন্য হ্যাঁ আর হাত আবার কত দূর পর্যন্ত হ্যাঁ প্রথমবার কিসের জন্য মারবে চেহারা প্রথমবার মারলো চেহারার জন্য আর দ্বিতীয়বার মারবে দিয়ে হাত একবারে কনই সহ কোনো সহ দুইটা কনই সহ এটা হচ্ছে দ্বিতীয় মজহাল যেটা কিছু কিছু ফোকাহারা নিয়েছেন তো বলছেন যে যদি দুইবার মারে একবার মাটিতে মেরে চেহারার মাসে করবে দ্বিতীয়বার দুই হাত মাসে করবে যা যা তো জাহেজ তাহলে ইখতলাফ দুই ক্ষেত্রে দ্বিমত হচ্ছে দুই ক্ষেত্রে একটা ক্ষেত্র হচ্ছে একবার মারার জায়গায় দুইবার মারবে আর দ্বিতীয় ইখতলাফ হচ্ছে যে হাতের হ্যাঁ, কবজি পর্যন্ত নয় কনই সহ মাসায় করবে এই দুটি পার্থক্য এই দুটি তরিকায় বলছে এটা তবে প্রথম বিবরণটি প্রথম তরিকাটি বর্ণিত কোন তরিকাটি মানে উজু ছিল না উজুর বিকল্প হিসেবে তেমন করেছেন তো কি বেমবতলাতিল উজু উজু যে কারণে নষ্ট হয় সেই কারণগুলিতে কি নষ্ট হয়ে যাবে তেমন নষ্ট হয়ে যাবে যদি ছোট পাখি হয় ওয়াইন হাদাসান আর বড় নাপাকি যদি হয় বড় মানে ফরজ হয়েছিল বাতিল ফরজ হওয়ার কারণ সৃষ্টি হয়েছিল মিন জানাবাতিন হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস অথবা হ্যাঁ? বীর্যপাত হওয়া ও হাইজিন অথবা মাসিক ঋতু মহিলা মাসিক ঋতুতে পাক হয়েছে আর গোসল করার পানি নেই অথবা পানি আছে কিন্তু অসুস্থ পাক হতে পারবে না তেমন করে পাক হয়ে যাবে ও নেফাসের নেফাস থেকে পাক হয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হইলো বিশ দিন বাইশ দিন বা ত্রিশ দিন চল্লিশ দিন আর তারপরে পাক পবিত্র হয়েছে এখন গোসল ফরজ তার উপর ঠিক কিনা গোসল করবে তো পানি ব্যবহার করবে অসুস্থ পানি পানি ব্যবহার ডাক্তার বলছেন তোমার গোসল করা চলবে না কি করবে তায়াম্মম করবে জি কারণ যেটা বদল বিকল্প সেটা কার হুকুম দেবে যার বদল তার হুকুম দেবে কোনটা বদল আর কোনটা হ্যাঁ বদল হয়েছে উজু বা গোসুল হ্যাঁ এর বিকল্প বদল হচ্ছে তেমন তো হচ্ছে তেমনটা কার হুকুম নেবে যার বদল হিসাবে বিকল্প হিসাবে তার হুকুম নেবে মানে যেই কারণে হ্যাঁ তাহলে উজু নষ্ট হয় সেই কারণে তেমন নষ্ট হবে আর গোসলের ক্ষেত্রে গোসল যখন যখন গোসল ফরজ হয় গোসল একবার গোসল ফরজ ছিল গোসল ফরজ থাকার পরে তেমন করলেন হ্যাঁ শরীয়তে ওজোর কারণে তেমন করলেন আর তেমন করার পরে আবার গোসল ফরজ হয়ে গেল তখন আবার গোসল করতে পারলে গোসল করতে পারেন না হলে তেমন করতে জি এটাই দুই নম্বর ওয়াবতুল তায়াম্মুম আইদার বিওজুদুল মা আর একটি কারণে বাতিল সেটা পানি পেলেই কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ইনকানা লি আদামিহি যদি করে থাকে পানি না পাওয়ার কারণে পানি সেজন্য তেমন করেছে তাহলে পানি পেলেই তেমন শেষ আপনার তেমন নষ্ট হয়ে গেছে কিন্তু আর একটা লোক অসুস্থ থাকার কারণে তেমন করেছে আর বাড়িতে পানি সবসময় দেখছে পানি দেখলে কি তেমন নষ্ট হয়ে যাবে নাকি না ওই পানি না পড়ার কারণে তো সে তেমন করেনি সুতরাং পানি দেখুক আর পানিতে ডুবে থাকুক হ্যাঁ পানি ব্যবহার করতে পারছে না সেই জন্য সে তেমন করেছে আর ওজোর অসুস্থতা ইত্যাদি অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি তেমন করে থাকে যেটা ওজোর ছিল তাহলে তেমন কখন নষ্ট হবে যখন তার ওজোর দূরীভূত হবে ওজোর শেষ হয়ে যাবে জি তেমন বললাম যে অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় তেমন করেছে আর তারপরে চিকিৎসক বললো বা নিজে উপলব্ধি করতে পারছে যে এখন আমি উজু করলে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই তাহলে তখন তেমন বাতিল হয়ে তখনই নষ্ট হয়ে যাবে তখনই নষ্ট হবে যখন দেখছে আমি এখন পারবো উজু করতে জি তখন তেমন নষ্ট হয়ে যাবে অমান আদিমাল মা আর একটি মাস আলা পানিও নেই আর মাটিও নেই পানিও নেই আর মাটি নেই তো হইতে পারে পারে না হইতে পারে অথবা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না বন্দি হাত পা রেখেছে হাসপাতালে রোগী হ্যাঁ বিছানায় উঠতে পারছেন না অপারেশনের রোগী উঠতে পারছেন নিষেধ উঠা যাবে না আর হ্যাঁ, তাকে কেউ হেল্প করার মতো আশেপাশে নেই যদি থাকে কলিং বেল আছে ডেকে নেবে তাহলে সিস্টারকে ডেকে করতে পারবে কিন্তু এরকম যদি ব্যবস্থা না থাকে হ্যাঁ হইতে পারে শরীয়তের মশলা সর্বস্তরের লোকের জন্য এবং সকল অবস্থার জন্য তো বলছেন যে যেই ব্যক্তি পানিও পাচ্ছে না ওয়াসাইদা তার মাটিও পাচ্ছে না আর ওয়াসালা এলা অথবা এমন অবস্থায় পৌঁছেছে যে লাইয়াস্তাতি মাহু লামসাল মাইন যে অবস্থায় শরীরে হ্যাঁ, পানি স্পর্শ করাতে পারছে না ওলা তোর আর মাটিও ঠেকাতে পারছে না হাত হ্যাঁ, বাবানা আছে পানি সামনে আছে কিন্তু হাত বাড়াইতে পারছে না নড়তেও পারছেন না চড়তেও পারছেন না হ্যাঁ এইরকম পরিস্থিতি তাহলে নামাজ মাফ যেমন আমাদের দেশের হ্যাঁ, অধিকাংশ শেষ অবস্থায় যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে এরা হ্যাঁ উজু করতে পারতো না তেমন করতে পারছে না সেই জন্য নামাজ পড়ে এতদিন নামাজ পড়েনি কি কাপ ফারা হবে তখন বিদ্যার্থী মোল্লাদের তো একটা বেটার চান্স যে এখন একটা ইনকাম সোর্স লাগা কাপ ফারা কত অর্থ তোমার বাপের নামাজ ছুটেছে বলছে যে এক মাস নামাজ এক মাসে পাঁচ তিন তিন পাঁচে পনেরো দেড়শো অক্ত দেড়শো অক্ত এত হাজার টাকা ফাইন এত হাজার টাকা তোমার জরিমানা দিল্লি জরিমানা লাগিয়ে দিল হ্যাঁ কাফারা নামাজের কোনো কাফারা নেই সারা পৃথিবীর জমিন যদি কোনো রাজা দিয়ে দেয় আর রাজা বলে যে আমি নামাজ পড়বো না আমার রাজত্ব দিয়ে দিলাম তবু আল্লাহ মাফ করবে না দুই চার টাকার আড়াই হাজার টাকার কাপ ফাড়া দেওয়া তো দূরের কথা বোঝা গেছে কি যায়নি জি হ্যাঁ সুতরাং এগুলো বেদাত এ নামাজের কাপ ফাড়া বেদাত জি এটা ইনকাম সোর্স বেদাতুল্লাদের যদি দেখা যায় যে সেই ব্যক্তি পানি হ্যাঁ পাচ্ছে না অথবা পানিও পাচ্ছে না মাটিও পাচ্ছে না অথবা পানি মাটি পাচ্ছে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছিতে পারছে না সেটা ব্যবহার করতে পারছে না যেই অবস্থা আছে সেই অবস্থায় নামাজ এনি হাও যে অবস্থায় তাকে নামাজ পড়তে হবে যে কোনো অবস্থায় কি করতে হবে নামাজ পড়তে হবে উপায় নেই টাইমে টাইমে নামাজ পড়তে হবে টাইমে টাইমে নামাজ পড়তে হবে শুধু শরীয়তে জোহর আসর জামা কষ্ট হলে আর মাদের বাসা জামা ওইটুকু আছে সেইটুকু তার বেশি নয় হ্যাঁ নামাজ আপন আপন এই নয় যে অসুস্থ মানুষ সুতরাং পাঁচ পাঁচ অক্ট একবারই হ্যাঁ সেরে দিলাম চলবেন অসুস্থ মানুষ বিছানাতে উঠতে পারি না এই জন্য ফজর নামাজটা সূর্য উঠার পরে পড়লাম বা জোহরের সময় পড়ে না হবে না কোনো কবুল হবে না নামাজ কবুল হবে না কানাত আলাল নিশ্চয়ই সলাত নামাজ কানাত আলাল উপর ফরজ করা হয়েছে কিতাবান মানে মাকতুবান ফরজ করা হয়েছে মাওকুতান হ্যাঁ ওয়াক্ত অনুযায়ী সময় মতো যথা সময়ে নামাজ পড়তে হবে তার শুরু আছে শেষ আছে নামাজের আউ্বাল অক্ত আছে প্রথম অক্ত আছে আর শেষ এর মাঝখানে নামাজ পড়তে হবে এর আগে পরে নামাজ হবে না সময়ের আগে হবে না সময়ের পরে নামাজ হবে না তো নামাজ পড়তে বেলা উজু বেলা উজুতে নামাজ পড়েন আপনি যেহেতু পানি পাচ্ছেন না বা পানি পানি মাটি কিছু পাচ্ছেন না অথবা পানি মাটি কিছু ব্যবহার করতে পারছেন না ওলাতে তেমন ছাড়া নামাজ পড়েন কেন দলিল ইল্লা উসাহ আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু উজু করতে পারছেন না তেমন করতে পারছেন না যেটা পাবেন সেটা করতে হবে না যেটা পারবেন সেটা করতে হবে কারণ আল্লাহ পাক মানুষকে এমন কোন দায়িত্ব দেন না যেটা তার সাধ্যের বাইরে সাধ্যের বাইরে যেটা সে দায়িত্ব দেন না রুজু করা তার সাধ্যের বাইরে ক্ষমতার বাইরে তেমন করা তার ক্ষমতার বাইরে কিন্তু নামাজ পড়া তার ক্ষমতার বাইরে নয় নামাজ পড়া দাঁড়িয়ে না পড়তে পারলে দাঁড়িয়ে পড়া ক্ষমতার বাইরে তো বসে পড়বে বসে পড়া ক্ষমতার বাইরে তাহলে শুয়ে পড়বে চোখের ইশারা ইশারে পড়বে হুশ নেই তাহলে নামাজ পড়া তার শব্দের বাইরে ক্ষমতার বাইরে যেন তখন মাফ বুঝে গেছে তখন মাফ সেটা এই নামাজকে পুনরায় ফিরাবে না হ্যাঁ চিন্তা করলো যে একটা নামাজ জোহরের নামাজটা এমন সময় পড়েছিলাম যে সময় পানিও পাইনি আর মাটিও পাইনি নামাজ পড়েছি আসরের সময় কিন্তু পানি হয়ে গেছে অথবা মাটি হয়ে গেছে আবার ফিরাবে না ফিরাবে যেটা হয়ে গেছে হয়ে গেছে কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে সেটা আর ফিরাতে হবে না কারণ সে পালন করলো যা আদিষ্ট হয়েছে যে আদেশ আল্লাহ করেছেন যথাসাধ্য আল্লাহ ওর সাধ্য ছিল না তখন হ্যাঁ কি করা উজু করা সাধ্য ছিল না আর তেমন করার সাধ্য ছিল না কিন্তু তার সাধ্য ক্ষমতায় ছিল সলাৎ পড়া নামাজ পড়া নামাজ পড়েছে লেকাউলিহি তাহলে মহান আল্লাহর বাণী রয়েছে ফত্তাকুল্লাহ মাস্তা তুম যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করে এই ব্যক্তি যথাসাধ্য আল্লাহকে ভয় করেছে আরো নবী হাদিস রয়েছে এজা আমার তুকুম্বে আমরিন তোমাদেরকে কোনো যখন আদেশ দেবো ফাতু মিনহ মস্তাতা তুমি সেটা নিয়ে আসো মানে কি করো পালন করো মস্তাতা তুম যথাসাধ্য যথাসাধ্য পালন করা মাস আল্লাহ এই মাসালা বলার আগে একটা দলিল এটা তো একটা আম দলিল হয় যে কোন এবাদতবন্দির ক্ষেত্রে যেখানে গিয়ে পারছেন না থেমে যাবে আর যদ্দূর পারছেন আপনাকে করতে হবে যদ্দূর পারছেন কি করতে হবে হ্যাঁ। ফাতুমিন হোমাস্ত তাদের আর একটা দলিল এই ক্ষেত্রে আবার বিনা উজুতে আর বিনা তেমমে নামাজ পড়েছেন যেই বছরে যেই জেহাদের ময়দানে তেমন বিধান নাজেল হয় ওখানে ঘটনা জানেন কিভাবে তেমনের হুকুম নাজেল হয়েছিল আল্লাহ হারিয়ে গেছিল আর হারাটা একটা কারণ হলো তেমন বিধান হয়ে গেল খুঁজতে খুঁজতে এমন জায়গাতে হারিয়েছে যেখানে পানিও নেই আর তাদের কাছেও পানি নেই ওই জায়গায় তো পানি না আর ওদের কাছেও পানি নেই আর ফজর নামাজের সময় হয়ে গেছে সূর্য উঠে যাবে এই সময় এই পরিস্থিতিতে হার খোঁজার জন্য কিছুক্ষণ ওখানে বিলম্ব ওইদিক ওদিক যেতেও পারছে না যে চলে যাব তো আবার এখানে ফেরা সম্ভব হবে না তখন কিছু কিছু সাহাবাহিক আমরা আউ্বাল দেখলেন যে নামাজের টাইম হয়ে গেছে আর এদিকে আমরা এখান থেকে আর সরতেও পারছি না যেতেও পারছি না এখন তা এখানে নবী অবস্থান করছে আমরা যাবো কি করে কোথায় যাবো কোন দিকে যাবো এখনকার মতো নাই যে আচ্ছা আপনারা থাকেন এখানে খোঁজাখুঁজি করেন সামনে পেট্রোল পাম্পে থামছি ওখানে চলে আসে ও রাস্তা হয়ে হারিয়ে যাবে কেউ কাউকে খুঁজেই পাবে না হ্যাঁ কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই হ্যাঁ চিন্তা করেন আপনি কত বড় নিয়ামতে আছেন এখন সাথী বন্ধু দুই গাড়ি নিয়ে সফর করছেন এক গাড়ি খারাপ হয়ে গেল থাকলো ঠিক আছে আমরা সামনে অমুক পেট্রোল পাম্পে আছি চলে আসেন হচ্ছে না হচ্ছে না অমুক জায়গায় থেমে আছি বলতে পারছেন এত কিলোমিটার যেখানে করে বোর্ড আছে ওখানে থেমে আছি ওখানে আসেন কিন্তু মরুভূমিতে তখনকার কালে সাথী ছুটে গেলে আর পাওয়া যাবে না আর রাস্তা না চিনলে মরুভূমির দিক হারিয়ে দিয়েও মরে যেতে হবে কোন দিক থেকে কোন দিকে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত হয়ে তো হাদিস রয়েছে ফাসাল্লাহ সাহাবাইকার আমরা বিনা উজুতে নামাজ পড়ে নিয়েছিলাম অনেকেই বিনা উজুতে কি করেছিলেন তখন তেমন হুকুম নাজল হয়নি আর পানি নেই এখন নামাজ ফরজ হয়ে আছে কি করেছিলেন তারা বিনা উজুতে নামাজ পড়েছে তেমম ছিলেন না আর বিনা উজুতে নামাজ পড়েছেন কবুল হয়েছে না হয়নি যদি না হইতো তো বলতেন এ তার কিছুক্ষণ পরে যারা একটু লেট করেছে দেখি দেখি পাওয়া যায় কিনা পানি অথবা পানির জায়গাতে আমরা পৌঁছিতে পারি কিনা কিছুক্ষণ পরে তেমন হুকুম নাজল হয়েছে কিছুক্ষণ পরেই ওই ময়দানেই তেমন হুকুম না করেছে জাতুর রেখার ঘটনা জাতুর রেখার যুদ্ধ ছিল নবী করিম সাল্লাহাম তেমনের আয়াত শোনালেন এবং যারা এখনো নামাজ পড়েনি তারা তখন তেমন করে নামাজ পড়লো আর অনেকেই বিনা উজুতে কি করেছিল পানি যেহেতু না বিনা উজুতে নামাজ পড়ে ফেলেছ তেমনের হুকুম তখন আসেনি তাদের উজু তাদের বিনা উজুতে নামাজ কবুল হয়েছে না হয়নি যদি না কবুল হয়তো তোমরা বিশ্বাস বলতেন এই যারা বিনা উজুতে নামাজ পড়ে নিয়েছ তারা তেমনের এখন নতুন হুকুম এসেছে তোমরা তেমন করো আবার নামাজ পড়ো করেছেন এতে থেকে দুটো মশলা জানা গেল একটা হলো যে যখন পানি এবং মাটি কিছুই পাচ্ছেন না তখন বিনা উজুতে বিনা তেমনে নামাজ পড়বেন এক দ্বিতীয় মশলা জানা গেল যে কেউ যদি একবার নামাজ পড়ে নেই হ্যাঁ বিনা উজুতেই ধরেন অথবা হ্যাঁ তেমমে তারপর যদি ভাই পানি পাই তাহলে আর নামাজ হ্যাঁ, পুনরায় পড়তে আমরা দৌড়াতে হবে না নামাজকে পুনরায় পড়তে হবে না এগুলো হচ্ছে দলিল শেষ একটি মশলা বা দুটি আর মশলা রয়েছে এজা ওয়াজাদ আলমা কাবলা শুরু অফিস নামাজ শুরু করার আগে হ্যাঁ তেমন করে শুরু করেছিলেন আর নামাজ শুরু করতে যাচ্ছেন আর তাকবির তাহলে দিক আছে না একজন বলছে যে পানি পাওয়া গেছে পানি পাওয়া গেছে তাহলে চলবে তকবির তাহিম এখনো হয়নি বলছেন যে নামাজ শুরু করার আগে যদি পানি পাওয়া যায় বা তালা তেমন তাহলে তেমন বাতিল রেডি হয়েছেন একামত দিয়ে দেওয়া হয়েছে তকবির বাকি আছে নামাজ শুরু হয়নি তেমন বাতিল অবাজাব আল উজু ফরজ হয়ে গেছে উজু করেন তারপর নামাজ শুরু করেন ওয়াইন ওয়াজাদা বাদাল মিনা নামাজ পড়া সালাম ফিরা হয়েছে পাওয়া গেছে তাহলে সাক্ষাৎ নামাজ হয়ে গেছে নামাজ কি হয়েছে হয়ে গেছে আর পড়া করতে হবে না ওয়াইন ওজেদা আসনা নামাজ পড়ছেন চলছে এক দুই রেখাত হয়েছে আর ওই সময় পাওয়া গেছে পানি কোন একজন লোক বলছে পানি পাওয়া গেছে পানি পাওয়া গেছে কানে আওয়াজ আসছে নামাজ চলছে কি করবেন এখন হ্যাঁ, এটা হচ্ছে একটা জটিল মশলা তাই না এটা শুনে বলছে ফাইন আদা রাখাতান এক রাখা পড়ার পরে যদি পানির খবর পাই যে পানি পাওয়া গেছে পানি পাওয়া গেছে হ্যাঁ তাহলে আর পর করবে না বাকি নামাজটা তিন রাখাত বা এক রাখাত যা বাকি আছে কি করবেন আদায় পুরা করে নেবেন দেখা যায় না তাহলে নামাজটা শুরু হয়েছে এখন রুকুতে আছে এক রাকাত হয়নি অর্ধেক রাকাত হয়েছে ওয়াইল্লা ইস্তাহ তাহলে পুনরায় শুরু করবেন তাহলে নামাজটাকে ভঙ্গ করে দেন ভঙ্গ করে দেন উজু করেন উজু করে তারপর পুনরায় নামাজ শুরু করেন মাসাল্লাহ শেষ মাসালা হচ্ছে ওয়াস্তাহবলিমান জান্না আও আলেমা ওজুদ আল মা এলা ওজুদুল মাহ যদি কোনো ব্যক্তির ধারণা হয় পানি পাচ্ছে না হ্যাঁ পানি পাচ্ছে না কিন্তু ধারণা যে এখানে পানি না পেলেও মোটামুটি আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে পানি পেয়ে যাও জোহরের অক্ত শুরু হয়েছে পনেরো বারোটায় ধরেন দাম আমরা কথা বলছি তাই না পনেরো বারোটায় শুরু হয়েছে পনেরো বারোটা বারোটা সোয়া বারোটায় পানি পাওয়া যাচ্ছে না কিন্তু আপনার ধারণা যে আমি এক এক ঘন্টার মধ্যে দেড়টা দুটার মধ্যে পানি পেয়ে যাব আড়াইটায় বা পনেরো তিনটায় জোহরের সময় শেষ কিন্তু আমি দুটোর মধ্যে দেড়টার মধ্যে পানি পেয়ে যাব তখন কি করবে বিলম্ব করা ভালো হবে তখন বিলম্ব করা জরুরি নয় বিলম্ব করা ভালো বলছে ওয়াইস্তাহেব্বু পছন্দনীয় হচ্ছে বা ভালো হচ্ছে লেমান জান না যার ধারণা হবে আলেমা বা নিশ্চিত জেনে নেবে যে অমুক জায়গায় পানি আছে কি জানছে অজুদ আলমা পানি পাওয়া সম্পর্কে জেনে নেবে লেমান আলেমা অজুদ আলমা তাহির তাহির তখন নামাজে বিলম্ব করা ভালো এলা অজুদ উলমা কতক্ষণ পর্যন্ত পানি পাওয়া পর্যন্ত পানি পাওয়া পর্যন্ত কিন্তু পানি পেতে গিয়ে যাতে করে আবার অজেব ফরজ না ছুটে যায় অজেব ফরজ না ছুটে যায় একটা ফরজ হচ্ছে যে ওক্তে নামাজ পড়া ফরজ অক্ত পার পানি পাবো কিন্তু আসরের নামাজ মাগরেব পরে পড়তে হবে চলবে চলবেন একটা আর একটা হচ্ছে যে জামাত চলছে আর বলছে পানি পেয়ে যাব জামাত চলছে পানি পেয়ে যাবো কিন্তু জামাত পাওয়া যাবে না জামাত পাওয়া যাবে না ধরেন আজানের পরে পনেরো বিশ মিনিট টাইম থাকছে আপনি দেখছেন যে বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে জামাতটা শেষ হয়ে যায় পানি মোটামুটি আধা ঘন্টা পরে পাবো এই ক্ষেত্রে জামাত জামাতে নামাজ পড়া ওয়াজিব জামাতে নামাজ পড়া সঠিক মতে ওয়াজিব ফরজ সুতরাং জামাত ছেড়ে আপনি পানি তালাশ করে বেড়াবেন এটা করতে হবে না কথা বলছেন বলছেন যে মালামাত্রক ওয়াজিব যতক্ষণ পর্যন্ত ওয়াজিব না ছেড়ে দেয় কাল জামাতে যেমন জামাত জামাত ছুটে যাচ্ছে আর আপনি বলবেন যে পানি নেই সে যা নামাজ পড়লাম না মুসলিমদের জামাতে না এরকম করবেন না ওয়া ইল্লা সাল্লাহ যদি দেখা যায় যে ওয়াজিব ছুটে যাচ্ছে তখন কি করবে নামাজ পড়ে নেবে ওয়াজিব ছুটে যাওয়ার দুটো বা ফরজ ছুটে যাওয়ার দুটো উদাহরণ দেয় একটা হচ্ছে অক্ত পার হয়ে চলে যাচ্ছে আর একটা হচ্ছে জামাত ছুটে যাচ্ছে কিন্তু জামাত নেই আপনারা হ্যাঁ দু চারজনই আছেন ধরেন সফরে তাহলে সবাই একসাথে আর কেউ পানি পাচ্ছেন না তাহলে একসাথে একটু বিলম্ব করে নামাজ পড়ে চলো হ্যাঁ লেটে পড়ো আবল অক্ত না পড়ে শেষ অক্তে নামাজ পড়লো কোনো অসুবিধা নেই ওসল্লা সাল্লাম নবীনা মোহাম্মদ আলী ওসাহ আজমাই تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى هذا كتاب الله أعذب منهل أنعم به من مورد استقى قد صانه رب العباد بحفظه وحماه حتى لا يضل